আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন আমি বদর যুদ্ধে সারিতে দাঁড়িয়ে আছি আমি আমার ডানে বামে তাকিয়ে দেখলাম অল্প বয়স্ক দুজন আনসার যুবকের মাঝখানে আছি আমার আকাঙ্ক্ষা ছিল এদের চেয়ে শক্তিশালীদের মধ্যে থাকি তখন তাদের একজন আমাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো চাচা আপনি কি আবু জাহলকে চিনেন আমি বললাম হ্যাঁ তবে ভাতিজা তাতে তোমার দরকার কি সে বলল আমাকে জানানো হয়েছে যে সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গালাগালি করে সে মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি যদি তাকে দেখতে পাই তবে আমার দেহ তার দেহ হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না আমাদের মধ্যে যার মৃত্যু আগে নির্ধারিত সে মারা যায় আমি তার কথায় আশ্চর্য হলাম তা শুনে দ্বিতীয়জন আমাকে খোঁচা দিয়ে ওইরকমই বলল তৎক্ষণাৎ আমি আবু জাহলকে দেখলাম সে লোকজনের মাঝে ঘুরে বেড়াচ্ছে তখন আমি বললাম এই যে তোমাদের সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে তারা তৎক্ষণাৎ নিজের তরবারি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে আঘাত করে হত্যা করল অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর দিকে ফিরে তাকে জানালো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে তারা উভয়ে দাবি করল আমি তাকে হত্যা করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের তরবারি তোমরা মুছে ফেলনি তো তারা উভয়ে বলল না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের উভয়ের তরবারি দেখলেন এবং বললেন তোমরা উভয় তাকে হত্যা করেছো অবশ্য তার নিকট হতে প্রাপ্ত মালামাল মুয়াজ ইবনু আমর ইবনু জামুহের জন্য তারা দুজন হল মুয়াজ ইবনু আফরা ও মুয়াজ ইবনু আমর ইবনু জামু মোহাম্মদ রহমতুল্লা আলহি বলেছেন তিনি ইউসুফ ও তার পিতা ইব্রাহিম রহমতুল্লা আলাহিকে সৎ ব্যক্তি হিসেবে শুনেছেন